থেকে দশটি প্রশ্ন আলে আদিস ভাইদেরকে আমি করেছি আলে আদিস ভাইদের পক্ষ থেকে প্রশ্নগুলোর জবাবের প্রতীক্ষায় রয়েছি প্রশ্নগুলো পড়ে শোনাই যদি তারা জবাব দেন খুব ভালো যদি না দেন আগামীতে ধরব কলম চালু আছে বক্তৃতাও চালু থাকছে যদি কিছু ভুল বলি মানতে অসুবিধা নেই ভুল স্বীকার করতে অসুবিধা নেই পরিষ্কার কথা বলে যাচ্ছি যেমন এই অর্ধ লক্ষাধিক মানুষের সমাবেশে ভুক ভুকভুকে কথা বলে যাচ্ছি যদি লেখনির মাধ্যমে মোনাদার মাধ্যমে কখনো তারা কোনো কথা ভুল প্রমাণ করে দিতে পারেন লক্ষাধিক মানুষের সামনে স্টেজে ভুল স্বীকার করে নেব আল ঠেলা অভ্যাস নেই আলে আদিস ভাইদের কাছে দশটি প্রশ্ন করেছি প্রথম প্রশ্ন তকলিদ করা যদি বেদাত বা সেরেক হয় তার মানে আহলে হাদিস ভাইরা দু রকমের যারা খুব ভালো নরমপন্থী তাদের নজরে আমরা তো বেদাতি আর যারা আসল আহলে হাদিস তাদের নজরে আমরা মুশেক লাঠির অপেক্ষা করছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলেকে যারও সন্তান বলে গেল আমাদেরকে মুশরিক বলে গালি দিল আমরা যাদের নজরে মুশরেক তাদেরকে আমরা আহলে হাদিস বলে উদারতার পরিচয় দিচ্ছি আমরা কিন্তু তাদেরকে মুশরিক বলতে পারছি না বেঈমান কাপের বলতে পারছি না কেন খুল্লো এনাইন ইয়াকথাউ বিমা ফিহি পাত্রে যা থাকে তাই পড়ে আমাদের পাত্রে সেরে ক্রেদাত নেই এটা মুশরিক বানানোর কারখানা নয় আমরা বেনামাজি ভাইদের কাছে যেয়ে মসজিদে এনে দাঁড় করে দিই তারা যখন নামাজে অভ্যস্ত হয় আপনারা কানে কানে দিয়ে বলেন এই দেখ বুখারিতে ইরিয়েছে তো নামাজ হচ্ছে না নামাজিদেরকে বেনামাজি বানানোর চেষ্টা করেন দেখবেন না কখনো আহলে হাদিস ভাইয়েরা বেনামাজি মানুষের উপরে মেহনত করে মসজিদে আনার ফেকির করছেন বরং তারা যারা নামাজ পড়ছে তাদের নামাজ হচ্ছে না এরা কাপের এরা মুশ্রেক এই মাথা ব্যথায় এরা সব বিবর হয়ে রয়েছে বলতে চাইছিলাম যদি তকলিদ করা মানে ইমাম মানা বেদাত বা সেরেক হয় তাহলে শিয়ায় সিত্তার লেখকেরা অর্থাৎ ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবুদাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনে মাজা এনারা তো মোজাব অনুসারী ছিলেন আর আপনারা এদের কিতাবগুলি পড়েন ও পড়ান কেন হ্যাঁ শিয়ায় লেখকেরা মজাব অনুসারী ছিলেন শুনেছেন আলে ভাইরা মেনেছেন গো আবজাদুল উলুমে নবাব সিদ্দিক হাসান খান সাহেব লিখেছেন আল ইনসাফ কিতাবে রহমতুল্লাহ আলাই লিখেছেন তাবাকাত সাফিয়াতুল কিতাবে আল্লামা সুইতি আল্লামা সুবকি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আমার এই কিতাবে পৃষ্ঠ নম্বর দিয়ে অন্যত্র আলোচনা করা আছে সিয়ায় ইমাম বুখারি আরে ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নসাই ইমাম ইবনে মাজা হাদিসের মহাপণ্ডিত তারা কেউ হাম্বলি কেউ সাফি কেউ মালিকি তারা ইমাম মানতে বাধ্য হয়েছেন আর দেড় হাজার বছর পরে আলে হাদিস ভাইরা তারা বলছেন আমরা ইমাম মানব না আমরা কাউকে না মেনে সরাসরি হাদিস কোরআন থেকে মশলা বার করে আমল করবো আমি আরেকবার পড়ছি খেয়াল লাগবেন ওদের জিজ্ঞাসা করুন তকলিদ করা যদি বিদাত বা শ্রেক হয় তাহলে সিয়াসিত্তার লেখকেরা তারা মজাব অনুসারী ছিলেন আর আপনারা এদের কিতাবগুলি পড়েন ও পড়ান কেন যদি অস্বীকার করেন যে সিয়াসিত্তার লেখকেরা তারা কোনো মজাবের অনুসারী ছিলেন না আবজাদুল উলুম খুলে দেখবেন পৃষ্ঠা নম্বর দেওয়া আছে আটশো তিরিশ পৃষ্ঠা সম্ভবত আবজাদুল উলুমে নবাব সিদ্দিকা খান খান সাহেব আহলে হাদিস ভাইদের প্রতিক্রিয়া তিনি মেনে গেছেন আহলে হাদিস ভাইদের মহাবরেণ্য ব্যক্তি এবং আমাদের হানাফি ভাইদেরও শাহলিউল্লাহ মহাদ্দাস দেয়ালবি রহমতুল্লাহ আলিয়ে যিনি মক্কা মদিনা থেকে এই উপমহাদেশে হাদিস এনেছিলেন আল ইনসাফ কিতাবে লিখে গেছেন ইমাম বুখারি তিনি ছিলেন সাফি মজাবি তাহলে সিয়াই সিত্তার মুসান্নিফেরা তারা কোন মজাব মানছেন আপনারা মানবেন না কেন নম্বর দুই ইমাম ইবনে হাজার সাধারণ মানুষেরা কি বুঝবেন ভাই ইমাম ইবনে হাজার যাকে বাদ দিয়ে রিজাল্ট শাস্ত্রে চলা সম্ভব নয় আহলে হাদিস ভাইরা নিশ্চয়ই তার নামটুকু সম্মানের সাথে নিতে বাধ্য যেমন যে ছাগলের গলায় দড়ি পড়ে আছে মালিক যদি টানে সে ছাগল যেমন ছুট দিয়ে বাইরে যেতে পারে না বা যে ঘুড়ি মনের আনন্দে আকাশে উড়ে বেড়াচ্ছে মনে করছে আমি তো মঙ্গল গ্রহে পাড়ে দিচ্ছি লটাইটা হাতে পড়ে আছে ও ঘুড়ি যতদূর যাক না কেন লটাই ফিরে আসতে হবে ইমাম ইবনে হাজারের বাইরে যাওয়ার ক্ষমতা তাদের নেই ইমাম ইবনে হাজার রিজাল শাস্ত্রের অদ্বিতীয় ব্যক্তি সেই আল্লামা ইবনে হাজারের মতো মানুষ ইমাম জাহাবির মতো মানুষ তারা ছিলেন সাফি মধাবপন্থী এরা নির্দিষ্ট একজন ইমামের তকলিদ করতেন কেন আমরা দেখতে পাই আপনারা এদেরকে শ্রদ্ধা করে থাকেন আবার তকলিদ করাকে বেদাত বলেন অথচ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বেদাতিকে শ্রদ্ধা জানালো সেই ইসলামকে বিধ্বস্ত করায় সাহায্য করলো নিষ্কাশ শরীফ একত্রিশ নম্বর পৃষ্ঠায় হাদিস লেখা আছে আপনারা বলছেন তকলিদ করা বেদাত নাই সেরে আর ইমাম ইবনে হাজার ইমাম দাহাবি তারা সাফি মজাবের ছিলেন আশা করি প্রমাণ করা লাগবে না তাদের নামে যে সমস্ত কিতাবগুলো লেখা আছে সব কিতাবে তাদের নামের পরে আশাফি শব্দটা লেখা আছে তারা মজাব মেনেছেন আপনারা মানবেন না কেন মনে করছে সময় আমাদের মাজাহুলুমের হজরত শেখ ইউনুস সাহেব মদ্দাজুল হুল আলীর কথা হজরত এক মজলিসে বলছেন দিল তো চাহতা হে কিসি কি তকলিফ না করেন लेकिन क्या करें जब देखते हैं इमाम इब्ने हजार इमाम जहाबी इमाम इब्ने हुमाम की तरह आदमी ने तकलीफ कर रखी है तो हम क्या करें তার মানে মন তো চায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের খাঁচায় বন্দি না থেকে আফ্রিকার অরণ্যে স্বাধীন পাখির মতো কখনো এ গাছের ডালে কখনো ও গাছের ডালে বিচরণ করি কিন্তু কি করব যখন দেখি ইমাম ইবনে হাজারের মতো মানুষ ইমাম জাহাবির মতো মানুষ ইমাম ইবনুল হুমামের মতো মানুষ তারা কেউ ইমাম সাফি কেউ ইমাম আবু হানিফাকে মেনে মজাব অনুসরণ করে চলেছেন তখন আর কোনো কথা চলে না আরে এত বড় বড় টাইটনিক জাহাজ যখন ডুবে গেছে তখন আর ভেলা নামাতে এক একজনকে মহাসাগরের সাহস হয় না হজরতের বলার উদ্দেশ্য এটাই আহলে হাদিস ভাইদের বলতে চাই ইমাম জাহাবি ইমাম ইবনে হাজার তারা মজাব মানতেন আপনারা বলুন তারা যদি বেদাতি হন তাহলে তাদের নামগুলো অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারণ করতে বাধ্য থাকেন কেন এ তো ইসলাম ধর্মকে বিধ্বস্ত করায় সহযোগিতা করছেন বিধাতিকে তো সম্মান করা ঠিক নয় আমাদের ভাইরা যখন দাওয়াত দিচ্ছিলেন বলছেন হুজুর হয়তো মোনাজারা হতে পারে এলামবাজারে যখন দাওয়াত দিচ্ছিলেন বলছে হুজুর হয়তো মোনাজারা হতে পারে আমি বললাম ঠিক আছে ওদের বলে দিও প্রথম শর্ত হবে তোমরা তোমাদের দাবি প্রমাণ করার জন্য যেসব কিতাব পেশ করবে যেন কিতাবগুলো মুকাল্লিদদের লেখা না হয় এই সত্যটা যদি মেনে নেয় সকাল সন্ধ্যা যে কোনো সময় বললে চলে যাব বোখারি থেকে দলিল পেশ করতে পারবেন না ইমাম বোখারি সাফি মজাবে ছিলেন মজাব মানতেন তো আপনারা তার বুখারি থেকে আবার মজাব মানার বিরুদ্ধে হাদিস পেশ করবেন ইমাম বুখারি তিনি হাদিসটা বোঝেননি ইমাম ইবনে হাজারের কথা পেশ করতে পারবেন না ইমাম জাহাবির কথা পেশ করতে পারবেন না তারা সাফি মজাবের ছিলেন ইমাম আবু দাউদের কথা পেশ করতে পারবেন না তিনি মালিকি ছিলেন ইমাম মুসলিম তিনি সাফি ছিলেন ইমাম তিরমিজি তিনি সাফি ছিলেন এদের কথা পেশ করতে পারবেন না তারা নির্দিষ্ট মজাব মানতেন তো সেই দাবি তাদের কথার উল্টো দাবি প্রমাণ করার জন্য তাদের হাদিস চলবে না আপনারা কোন তফসিলের কিতাব থেকে হাওয়ালা পেশ করতে পারবেন না তফসিলের কিতাবগুলি লিখেছেন হাদিসের কিতাবগুলি লিখেছেন ফিকার কিতাবগুলি লিখেছেন এরা সব চার মজাবের কোন না কোন মজাবের অনুসারী কোথায় যাবেন তৃতীয় প্রশ্ন আলে হাদিস ভাইদের করা হলো এই উপমহাদেশে মক্কা মদিনা থেকে হাদিস এনেছিলেন শাহজুল্লাহ মহাদেশ দেউলবী রহমতুল্লাহ আলাইহে তিনি ছিলেন হানাফি অবাক হবেন একজন আহলে হাদিস ভাই লিখছেন শাহুল্লাহ মহাদ্দেশ দেহলবি কোনো মজাব মানতেন না উনি কোনো মজাব মানতেন না উনি আহলে হাদিস ছিলেন আমি আমার এই কিতাবে সে সম্পর্কে ধন আলোচনা করেছি নিরানব্বইটা কিতাবের হাওলা দিয়ে লেখা আছে শাহুল্লাহ মহাদ্দেশ দেহলবি এগারোশো ছিয়াত্তর হিজড়িতে ইন্তেকাল করেছিলেন শেষ বছরে বোকারি শরীফ পড়িয়ে মৌলবী চেরাক শাহ বলে নিজের একজন ছাত্রকে বুখারি শরীফে পড়ার সনদ দিয়েছিলেন তাতে নিজের নামের সাথে অলিউল্লাহ আল হানাফি বলে নিজেই লিখেছেন এখনো পাটনার খোদাবক্স লাইব্রেরিতে হজরতের সেই হাতের লেখা মাহফুজ আছে আমার এই কেতাবে লিখেছি মক্কা মদিনা থেকে হাদিস এনেছিলেন শাহলিউল্লাহ মহাদ্দেশ দেয়ালবি তিনি ছিলেন হানফি আপনারা তাকে বাদ দিয়ে কোনো হাদিস বর্ণনা করতে পারেন না আপনাদের ফতোয়া মতে তকলিফ করার কারণে তিনি বেদাতি না মুশরিক বলবেন যদি বলেন বেদাতি বা মুশরিক যাই বলুন হাদ্দাসানা হাদ্দাসানা হাদিসের সনদ বয়ন করতে গেলে শাহুল্লাহ মহাদ্দেস দেলমিকে আনতে হবে কারণ বাপের ক্ষমতা নেই এই ভারতবর্ষে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কায় কোথায় শাহুল্লাহ মহাদ্দেস দেলবি রহমতুল্লাহ আলীকে বাদ দিয়ে হাদিসকে বয়ন করতে পারে না এই আলে হাদিস ভাইদের ঊর্ধ্বগুরু দেওবন্দীদের ঊর্ধ্বগুরু সবার তিনি হলেন ঊর্ধ্বগুরু সেই মক্কা মদিনা থেকে তিনি এখানে হাদিস এনেছিলেন উনি বেদাতি না মুশরিক একটু বলে যাবেন আর যদি বেদাতি মুশরিক যাই হন তাদের হাদিস তো নেওয়া যাবে না তো আপনাদের হাদিসের সনদ কোথায় আচ্ছা চার নম্বর প্রশ্ন আপনারা আমরা হানাফি হয়ে একজন ইমামকে মানার কারণে যদি বেদাতি বা মুশরিক হই তাহলে আপনারা তো নিজেদের সম্পর্কে বলছেন আমরা সলাফি মানে সব সব বাইকে মানি একটা চালা কি বলছে আমরা সলাফি গিরগিটির মতো রং পাল্টায় কখনো বলে আলে হাদিস কখনো বলে মোহাম্মদী কখনো বলে সলাফি সালাফি বলছে সালাফে সালিম সবার মানে কারুর বাদ দিই তার মানে ওরা বলছে চাই তোমার শুধু একজনের মরো আমরা সবার মানে অভাই বাড়ির বউ যদি বলে এই ফতেমা প্রতিবেশী কোন মেয়ে ছেলে কি বলছে তুই একজনের কাছে যাস আমি সবজনের কাছে যাই ভুল বুঝবেন না খোলাখুলি আলোচনা করার সুযোগ দেন আমরা একজন ইমামকে মানার কারণে বেদাতি বা মুসলিম যদি হই তাহলে আপনারা সালাফি হয়ে শত শত ইমামের তকলিফ করার কারণে আমাদেরকে বেশি গুণে বেদাতি বা বুসরেক হবেন কিনা জানাবেন আমরা একজনকে মেনেছি তো পচে গেছি আর আপনারা শত শত মানছেন তো যদি সলফি নামটা ধরে নিই এইভাবেই প্রশ্নটা করা হয়েছে পঞ্চম নম্বরে জিজ্ঞাসা করা হলো আমাদের মুসলিম সমাজের একাংশ মানুষ নিরক্ষর আছে না ভাই মুসলিম সমাজের একাংশ মানুষ আছে যারা টিপ দিয়ে জমি জায়গা কেনা বেচা করে সই করতে পারে না তারা বাংলা তথা মাতৃভাষা পর্যন্ত পড়তে পারে না তারা কোন ইমাম বা কোনো মাদাবে তকলিদ না করে কোরআন ও সই আদিসের উপর কিভাবে আমল করবে বলুন হ্যাঁ যদি ইমাম আবু হানিফাকে তারা ফলো না করে তো আনোয়ার ফাইজিকে ফলো করতে হবে তো বা আবদুল্লাহ সালাফিকে বা আপনাদের আলে হাদিসদের মাদ্রাসা আছে তাদের শিক্ষকদের ফলো করতে হবে কারণ তারা তো বাংলাও করতে পারে না না আলে হাদিসরা সবাই মহাদিস নাকি নিরক্ষণ নেই ওদের তো যদি এরা বাংলাও না করতে পারে মাস্টার ডাক্তাররা তারাই বাংলায় পড়ে নিচ্ছে ওদের কথা তো পরে আসছে কিন্তু তারা বাংলাও করতে পারে না এরা কারুর তকলিদ না করে কোনো মজাবের অনুসরণ না করে এত্তেবার না করে সরাসরি কোরআন আদিস থেকে কিভাবে চলবে পন্থাটা বলবেন প্রশ্ন নম্বর ছয় আমাদের মুসলিম সমাজের জেনারেল শিক্ষিত মানুষেরা সরাসরি আরবিতে কোরআন আদিস বুঝতে পারে না পারে জেনারেল শিক্ষিত মানুষেরা সরাসরি আরবিতে কোরআন হাদিস বুঝতে পারে ডাক্তার জাকির নায়ক সরাসরি আরবি পড়ে সরাসরি আরবি পড়ে কোরআন বা হাদিস বুঝেছেন না বাংলা উর্দু ইংরেজি হিন্দি বা আরবি ছাড়া অন্য কোন ভাষার মাধ্যমে বুঝেছেন আরবি জানেন না কোরআনে সিডিতে যে আয়াতগুলো পড়েন তা থেকে খুবই স্পষ্ট হয় আরবি মুঠেই জানেন না আরবিতে এতিম এটা নিশ্চিত তারা আমাদের মুসলিম সমাজের জেনারেল শিক্ষিত মানুষেরা সরাসরি আরবিতে কোরআন আদির বুঝতে পারে না এবার তারা যদি বাংলা বা মাতৃভাষায় অনুদিত বই পুস্তক পড়িয়ে সরাসরি কোরআন হাদিসের উপরে আমল করতে চায় তাহলে তো অনুবাদকের তকলিফ করা হয় আরে যিনি বাংলায় অনুবাদ করছেন সেই অনুবাদকের তকলিফ করা হচ্ছে কিভাবে এটা বোঝার ব্যাপার কেননা বহুমুখী অর্থবোধক আয়াত বা হাদিসের যে অর্থ অনুবোধক অনুবাদক বুঝবে পাঠকও সে অর্থ বোঝার ক্ষেত্রে তার তকলিফ করতে বাধ্য কোরআনের বহু আয়াত আছে বহু হাদিস আছে যার অর্থগুলো বহু রকমের হয় বহু রকমের অর্থ হতে পারে তো অনুবাদক যে অর্থটা নিয়ে অনুবাদ করেছেন যারা বাংলায় পড়ছে তারা তো সেটাই বুঝবে নাকি আরে যেমন আল্লাহ পাক বলছেন অল মুতাল্লাকাত ইয়াতারাব্বাস না বিয়ান ফুসিহিন্না সালাসাতা কুরু যাদের তালাক দেওয়া হচ্ছে তারা তিন পুরু পরিমাণে ইজ্জত পালন করবে তারা উন শব্দের ডিকশনারিগত দু রকমের অর্থ কারণ মানে হায়েজ মেন্স রক্তের দিনগুলো আবার কারউন মানে সুচিতা তার মানে পাখির দিনগুলো যে দিনগুলো পবিত্র থাকছে তো তিন হায়েজ পরিমাণে থাকবে না তিন পবিত্রতার দিনগুলো পরিমাণে থাকবে শব্দের তো দুই রকমের অর্থ আছে কোনটা নেবে তো কোরআন শরীফের তর্জমা যদি কেউ করে বাংলায় তো সে তো কোনো একটা বুঝে একটাই তো তর্জমা করবে আর একটাকে ছেড়ে দেবে তাহলে কোরআন আর হাদিসের যে বাণীগুলো বহুমুখী অর্থবোধক অনুবাদক সেখানে যে অর্থ বুঝে তর্জমা করবে যে পড়ছে সে তো সেটাই বুঝবে তো অনুবাদকে তকলিদ করে নিল তকলিদ মুক্ত ভাবে এদের কোরআন হাদিসের উপরে আমল করার পদ্ধতিটা কি ওটা একটু জানাবেন সাত নম্বরে আমি প্রশ্ন করেছি যদি ফেকা শাস্ত্রে তকলিদ করা হারাম হয় তাহলে নিশ্চয়ই হাদিস শাস্ত্রেও তকলিদ করা হারাম হবে তকলিদ মানে এই কেতাবের শুরুতে দেওয়া আছে তকলিদ মানে এতেবাউল গাইর আলা জান্নি আন্নাহু মুহিক্কুন বিলা নাজরিন দলিল কোন ব্যক্তির সত্যাশ্রয়ী হওয়ার সুধারণার ভিত্তিতে প্রমাণাদির প্রতি ভ্রুক্ষেপ না করে তার কথা বা কাজের ইত্তেবা অনুসরণ করার নাম তকলিদ আলে হাদিস ভাইরা বলছে যে বড় ইমাম তো কোনো প্রমাণ না চেয়ে প্রমাণ না পেয়ে আমি মেনে নেব প্রমাণ ছাড়া আমি কিছুই মানব না হ্যাঁ আমি তারপরে এই এডিশনে যোগ করে দিয়েছি যেমন আমরা প্রত্যেকে নিজের মায়ের প্রতি অগাধ সুধারণার ভিত্তিতে তার কথা বিনা দলিলে মেনে নিয়ে বাপকে জন্মদাতা বাপ বলে মানি হ্যাঁ আমি যাকে বাপ বলে ডাকছি কোন দলিল আছে মা বলে চরিত্র বাপ তাই তো ডাকি তাহলে বিনা দলিলে যদি না মানেন কোথায় যাবে বুঝতে পেরেছেন ব্যাখ্যা করলে দেখে যাবেন বলবো না বেশি আমি বলতে চাইছি যদি ফেকা শাস্ত্রে তকলিফ করা হারাম হয় তাহলে নিশ্চয়ই হাদিস শাস্ত্রেও তকলিফ করা হারাম ইমাম ইবনি হাজার ইমাম জাহাবি প্রমুখ মুকাল্লিদ হাদিসদের তারা তারা বলেছেন অমুক রাবি জয়ী অমুক রাবি মিথ্যু অথচ তারা কোনো দলিল পেশ করেননি কোনো সাক্ষী পেশ করেননি এত সত্ত্বেও আপনারা বিলাদলিলে এই সমস্ত মুকাল্লিদ হাদিস বেত্তাদের কথা মেনে নিয়ে অনাসে মুকাল্লিদদের তকলিদ করছেন এই হাদিস শাস্ত্রে তকলিদ করার বৈধতা আপনারা করতে গিয়ে বেলেন চিন্তা করে পড়বেন তার মানে ইমাম আবহানিপ রহমতুল্লাহ আলে কোরআন হাদির সাথে কি কথা বলে এই সুধারণার ভিত্তিতে তা মুসলিম আসেন আমরা মানি এতেই আপনারা পাহাড় ভেঙে দিচ্ছেন যদি কোনো দলিল দিলেন আরে ভাই ইমাম জাহাবির মিজানুল এতেদাল খুলুন ইমাম ইবনে হাজারের লিসানুল মিজান খুলুন তাহজিব তাহজিব খুলুন তাকরিব তাহজিব খুলুন তারা পাঁচ লক্ষ মানুষের জীবন ইতিহাস বয়ান করেছেন লিখছেন অমুক রাবি কাজাব দাজ্জাল মিথ্যু ফেরাউন হচ্ছেই খারাপ ইনি হাদিস ধরতেন বিভিন্ন রকমের মন্তব্য তারা করেছেন কোন দলিল দিয়ে যাননি কোন জায়গায় দলিল নেই যিনি মিথ্যা বলতেন তার দলিল এই দুজন সাক্ষী কোন জায়গায় নেই তো বিনা প্রমাণে বিনা দলিলে বিনা সাক্ষীতে তাদের কথাগুলো মেনে নিচ্ছ রিজাল্ট শাস্ত্রে হাদিসের ক্ষেত্রে সেই করা হাদিসে হলো বেকার ক্ষেত্রে না হলো কি করে জানাবেন এটাই বলতে চাচ্ছি আট নম্বর প্রশ্নে আমরা বলছি আমাদের দিনাজপুরের বাহাসি আনোয়ার ফেজি বলেছিলেন যে আমরা তকলিদে মুতলাক জায়েজ বলি তখন যে শক্সিকে না জায়েজ বলি তার মানে এক ইমাম মানতে হবে এটা আমরা মানিনি সব ইমামের মানা যায় একটু পরে আমি বিস্তারিত আলোচনা করব এই যে কোনো ইমামকে মানা এর নাম মুতলাক তকলিফ আর একজনকে মানা যাবে না নির্দিষ্ট ভাবে আমরা বলছি মুতলাক তকলি জাইজ করলেন আর একজনকে মানা যাবে না ওটা না জাইজ কোন কোরআন শরীফের বা হাদিসের সহি সরি স্পষ্ট গায়ের মোয়ারিফ কোন দলিল আপনারা পেশ করবেন তে আমাদের সকাল পর্যন্ত সময় দিয়ে যাচ্ছে যে একই তকলি কখনো এর কখনো ওর কখনো ওর নিচে ওটা জায়জ হয়ে গেল আর একজন ইমামকে মানা যাইজ হবে না ওটা না জায়জ হয়ে গেল হাদিস থেকে কোরআন থেকে প্রমাণ দেখাবে নয় নম্বরে বলছি আমাদের আলে আদি ভাইয়েরা বলছে কোরআন আদিসের তকলিফ শব্দ কোথায় আছে দেখাতে পারবেন আমি প্রশ্ন করেছি এই যে বলে সই হাদিস এই সই হাদিস শব্দটা কোরআনে বা সই হাদিসে কোথায় আছে দেখাতে পারবেন সই হাদিস জৈব হাদিস জাল হাদিস এই যে শব্দগুলো আর এর সংজ্ঞাগুলো আপনারা মানেন কোন হাদিসের রেফারেন্স দিয়ে আপনারা প্রমাণ করুন কেমন পর্যন্ত পারবেন না সই হাদিস সই হাদিস ছাড়া আর কিছুই মানবেন না তো হাদিস থেকে প্রমাণ করে দেখান যে সই হাদিসের তারিফ আল্লাহ নবী এই বলেছেন পারবেন না ওটা মান শুনছেন কোরআন সই হাদিস ছাড়া যদি না মানেন শেষে প্রশ্ন করেছি সহি বুখারির প্রথম খণ্ড দুশয় বান্ন পৃষ্ঠায় লেখা আছে নবী আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন মদিনা শরীফ অসৎ ব্যক্তিদেরকে এমনভাবে বহির্ভূত করে দেয় যেমন কামারের হাপর লোহার জং দূরীভূত করে আল মদিনা তুকাল কি কামারের হাপর যেমন জং দূরীভূত করে মদিনা শরীফ বেদাতকে আশ্রয় দেয় না জং দূরীভূত করে আমি প্রশ্ন করেছি মক্কা মদিনার ইতিহাস সাক্ষী অদ্যাবধি চার মজাবের মুকাল্লিদরাই কাবা ঘর মসজিদে নববীর ইমাম হইয়া আসছেন আজ পর্যন্ত কোন আলে হাদিস ব্যক্তি কাবা কিংবা মসজিদ নববীর ইমাম হতে পারেনি কি ব্যাপার আল্লাহর ঘরে আর রসুল্লাহ দরবারে মুকাল্লিদগণই সমাদৃত হয়ে আছেন কেন ওখানে কোন তকলিদ বিদ্বেষীর স্থান নেই কেন আলে হাদিস ভাইয়েরা ইমাম মানব কেন কিতাব পঁচিশ টাকায় কিনবেন দশটি প্রশ্ন আপনাদের করে গেলাম জবাব দেওয়ার চেষ্টা করবেন